صلى الله تعالى عليه وعلى والجنازة إذا حضرت والأيم إذا وجدت لها كفوا أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرگان محترم আল্লাহ তার বিধান আদেশ নিষেধ পালন করার মধ্যে আমাদের শান্তি কামিয়াবি এমনকি রাষ্ট্রীয় ক্ষমতা এই সব কিছু নিয়ে আল্লাহকে মারো আল্লাহকে মারো আর কাউকে মারার দরকার নেই আল্লাহকে মারো আল্লাহকে ভয় করো ভয় করার অর্থ মানা এই জন্য কোরআন করিমে প্রত্যেকটা নবের জীবনের মধ্যে এই কথাটা আছে আমি আল্লাহর পক্ষ থেকে রসুন বা আমি আল্লাহর পক্ষ থেকে নবী তোমরা আল্লাহকে ভয় করার আবার তোমার নবীকে যে মানতে বলতেছে এটা মূলত নবীকে মানার জন্য নবী তো হান্ড্রেড পার্সেন্ট ওই কাজগুলো করেন ওই কথাগুলো বলেন যেটা আল্লাহ রব্বুল আলমিন ওনাকে বলেছেন এটা আমাকে মানব না আল্লাহকেই মানব উনি ব্যক্তিগত কোন কথা শরীয়তের মধ্যে বলেন ওদের বলা অনুমতিও ছিল না এর জন্য কঠোর ধমকিও আসতে পারে কারণ একটা ব্যক্ত যদি নিজের পক্ষ থেকে বলে শরিয়াতের ব্যাপারে একটা হলো পারিবারিক ব্যাপারে পরিবারের কাছে খানা দেবেন না পানি দেবেন না এটা তো রহি আসে লাগবে কিন্তু ওনার পক্ষ থেকেই বলে যেটা উম্মতের জন্য সিদ্ধান্ত উম্মতের জন্য সরিয়া এই ব্যাপারে আল্লাহ তালা বলেছেন একটা কথা তাকে বলেন তা আপনার এই সাহারণ এটাকে আমি পাকড়াও করবো এবং এটাকে আমি বিচ্ছিন্ন করে মানে আপনাকে মৃত্যু দিন আল্লাহ জানায় যে তার নতুন এরকম না কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য এই দোকানের তোমরা মনে করো না আমার রসুল যা বলে আসছেন কিছুটা আমি বলেছি কিছুটা উনি টিকা লাগাইছেন এইরকম ধর্ম সম্পর্কে শরিয়াত সম্পর্কে উনি যা বলে আসছেন ওটাকে আমার পক্ষতে বলেছেন কাজে ওনাকে অনুসরণ মানে আমাকে অনুসরণ এই অনুসরণের মধ্যে আমাদের দুনিয়া দুনিয়ার জীবন কবরের জীবন হাসনের জীবন সব জীবনের মধ্যে কামিয়ে থাকা এটা যখন মুসলমানরা মানছে আল্লাহ মুসলমানদেরকে কামিয়াব করে দেবে সারা দুনিয়া তাদের সামনে মাথা হবে আবার যখন এখানে সরে গেছে হ্যাঁ ব্যক্তিগত জীবনে কিছু স্বাধীনতা ভোগ করতে গেছে স্বাধীনতা আমরা একটু চলে দেখি এবং নাচারদের মতো ফ্রি স্টাইল কেমন লাগে ফ্রি স্টাইল করতে গেছে আর আল্লাহ পাকড়াও পাকড়াও করে কাফের থেকে মুসলমানদের করে বিজয়ী করে তখন শুরু হয়েছে মুসলমানদের নির্যাতিত হওয়ার পানা আল্লাহ করছেন এটা সারা দুনিয়ার মানুষ মিলে তাদেরকে উদ্ধার করতে পারবে না তাদের উদ্ধার তারাই করতে পারবে কেমনে তারা আমল ঠিক করে দেবে আমল ঠিক করে দেবে তৃতীয় কোনো রাস্তা নেই মিছিল করে ধর্মঘট করে কোন আধার ঘটানো বোঝায় আল্লাহ কারো কোনো ভিত্তিলের কোনো তোয়াক্কা করে এগুলো আল্লাহ কিন্তু আগে দেয় সারা দুনিয়ার লোকের মানে মিছিল করুন আল্লাহ কি আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন পরিণাম কি হবে আল্লাহ চিন্তার বিষয় না এই জন্য বাঁচতে হলে কামিয়াবি পাইতে হলে একটাই রাস্তা সবচেয়ে পরিণাম আল্লাহর দিকে দৌড়তে হবে আল্লাহ থেকে দৌড়াও কিন্তু মকলুকের থেকে দৌড়াইছো তোমাকে আমেরিকা বাঁচাবে তোমাকে ব্রিটিশ বাঁচাইবে অমুক বাঁচাইবে যত দৌড়াই দিচ্ছে তত পাইবে এগুলো না করে মুসলমান যদি একদিকে দৌড়ায় আল্লাহ আল্লাহ রাস্তা সেই এই জন্য আমাদের বেশি কিছু বলা হয় আল্লাহ রকম বলা আল্লাহর গোলামি করে কেমনে রসুলের একজন কারণ আল্লাহ তার এখানে নেমে আসবেন তার হুকুমগুলো বাস্তবায়ন করে দেখাই দিয়েছেন তার মনোনীত রসুল মোহাম্মদ তিনি আপনার আমার মতো মানুষ ছিলেন মানুষ মায়ের পেটে হয়েছে বাপের মুখা থেকে তৈরি হয়েছে এত অতি বলা নূরের তৈরি বলা তার ভিতরে নবুয়তের নূর ছিল এটা ভিন্ন জিনিস তার ভিতরে নবুয়তের জবরদস্ত নূর ছিল কিন্তু সেই জন্য তাকে নূরের তৈরি বলা একটা কালো মানুষ যদি আল্লাহওয়ালা হয় কালো একদম কালো কিন্তু কালোর ভিতরে একটা চমক পাওয়া যাবে নূরের চমক যদি সে আল্লাহ হয়ে ফিকির করে তেলাওয়াত করে সত্য কথা বলে কালোর ভিতরে একটা নূর পাওয়া যাবে মানুষের ভিতরে নূর পাওয়া এক কথা আর সে নূরের তৈরি হয় নূরের তৈরি যদি হয় তো সে মানুষ থাকবে মানুষ মানে পারে নূরের তৈরি মানে ফেরস্তা ফেরস্তা তো মানুষের দিচ্ছে মানুষ যদি মানুষ হয় মানুষ যদি আল্লাহওয়ালা হয় ফেরস্তা ওই আল্লাহওয়ালা মানুষের দিচ্ছে ওই ফেরস্তাকে আল্লাহ তালা মানুষের সেবায় লাগাই দিচ্ছে ফেরস্তাদেরকে আল্লাহ তালা মানুষের সেবায় লাগাই দিয়েছে দুনিয়াতে আখেরাতে কবরে কবরে সব কিছু ব্যবস্থা থাকে চার দিক দিয়ে নামাজ থাকবে বাম দিক রোজা থাকবে মাথার দিক দিয়ে কোরআন থাকবে পায়ের দিক দিয়ে দান খয়রাত থাকবে সব কিছু আমল কিন্তু আমলকে আল্লাহ তালা ফেরস্তার আকৃতি দিয়ে দেবেন সেটাকে পাহারাদারি করবে যাতে কোন আজাদের গ্রেফতার আসছেও না তো আল্লাহ রসুল আমাদের মতো আসছে পার্থক্য কি ওনার কাছে অহি আসবে আমাদের কাছে অহি আসবে না এইটা হল পার্থক্য কোরআন একাডেমি বারবার বলা হয়েছে কোন মেয়র রসুল ঘোষণা করেছে আমি ঘোষণা করেছেন আমি তোমাদের মতো মানুষ হ্যাঁ, আমি তোমাদের মতো মানুষ बड़े इस्राइल छोटा है तो थोड़ा कहाँ पर छोटा আমি তোমাদের মতো ভালো পার্থক্য কি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওই আছে কোরআন বলতেছে আল্লাহ রসুল ঘোষণা করতেছেন আমি তোমাদের মতো মানুষ পার্থক্য এখানে তোমাদের কাছে অহি আসবে না আমার কাছে অহি আসবে তেইশ বছর ধরে অহি আসবে সুতরাং কাপ আমরা প্রত্যেক প্রত্যেক জুমায় তেলাভ করি এই কাপের শেষের আয়াত এরকম আয়াত একটা কয়েক জায়গায় কথাটা বলা কয়েকশো জায়গায় বলা এরপর যারা বলবেন লুকের তৈরি বেইমান হয়ে গেল বেইমান হয়ে গেল বেইমান থাকলো প্রধান একটা পছন্দ করে বেইমান তো আমরা এটাই দায়িত্ব পেয়েছি যে আমাদের কামিয়াবের জন্য আল্লাহ রসুলকে ফলো করি রসুল যেটা যেভাবে বলেছেন ওইটা ওইভাবে করতে এখানে আর মদ খাটানো আমাদের মর্জিমত করার কোন অবকাশ নেই তাহলে কামিয়াবি হবে না আমি ভূমিকাতে একটা আয়াত একটা হাদিস করেছি এই হাদিসে পাকের মধ্যে নবী আলাই সালাম হজরত আলীকে তার মানে সকল আলীর সাথে কোনো খাদ আলী রাজি আল্লাহ আলুর সাথে খাদ পুরা অভ্যস্ত বলতে ইয়া আলী সাদাকুল্লাহ তোকে তিনটা বিষয়কে তুমি বিলম্ব করো তিনটা বিষয়ের ব্যাপারে বিলম্ব করো কি তিনটা বিষয় এই পার্থক্য নামাজ আল্লাহ তালা এর যখন মুস্তাহাব টাইম হয়ে গেল প্রত্যেকটা নামাজের মুস্তাহাব টাইম আছে একটা টাইমটা তো লম্বা হয় ওই লাইন ওই লম্বা টাইমের মধ্যে কিছু অংশ হলো মুস্তাহাব টাইম উত্তম টাইম এই উত্তম টাইম যখন আসলো তো তুমি আর ওইখান থেকে বিলম্ব যেমন ফজরের টাইম ধরা ছয় ঘন্টা এর থেকে বেশি হবে তবে তাদের থেকে দিয়ে বেলা উঠা পর্যন্ত সোয়া এক ঘন্টা টাইম এই পুরা টাইমের মধ্যে যে কোনো সময় ফজর নামাজ পড়া যাবে তবে নবী আলাইসালাম মুস্তাহাব সময় উত্তম সময় নির্ধারণ করেছেন যখন নাকি পূর্ব আকাশ পুরা পরিষ্কার পূর্ব আকাশ যখন পুরা পরিষ্কার হয়ে যায় এটা হল উত্তম টাইম এই জন্য হাতিতে বলেছেন আফিরুল ফাজর فإنه أعظم للأجر ফজরকে পরিষ্কার হওয়ার পরে পড়ো তো তুমি বেশি পাপ পাই আফিরু বিল ফাজর فإنه أعظم للأجر এই বলে ওলামা একরাম পোকা একরাম হুজুরের আমল দেখছেন এই কথাটাকে তিনি কিভাবে আমল করেন আমল দেন আমলের দ্বারা ওই পত্র সুরা পড়তেন কি পড়তেন সেগুলো নামাজে কি কি সুরা পড়ে আবার নামাজ শেষ হওয়ার পরে ওই পরিমাণ সবাই হাতে থাকতে হবে হজরের নামাজ আদায় করার পরে ওই পরিমাণ সময় হাতে রাখবে যাতে করে নামাজ পড়ার পরে যদি জানা যায় এই নামাজটা এই ভুলের ধরুন হয় না তাহলে আবার যেন সুন্দর তরিকে পড়া যায় এই জন্য এটা হাতে রাখবে তো পোকাহারা আন্দাজ করছেন মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট আগে কমপক্ষে তিরিশ মিনিট আগে বেলা ওঠার যদি ভদরের নামাজ শুরু করা হয় তাহলে সুন্দর তরিকায় নামাজ শেষ করা যায় আবার আর একবার সুন্দর তরিকায় পড়ার মতো সবার থাকে সুন্দর তরিকায় পড়লে দেখা গেছে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগে পনেরো মিনিট সময় লাগে আরো তোমার ঢালে থাকলো এইভাবে পড়তে বলা হয়েছে মেয়েদেরকে আরো অবস্থা আগে অন্ধকার থাকতে থাকতে পড়ে যেতে বলা এই হল ফজরের সর্বোত্তম সময় বেলা ওঠা পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট আগে বেলা ওঠা তিরিশ মিনিট আগে আধা ঘন্টা আগে পড়ে যেতে পড়া করে দিতে হবে এইখান থেকে দেরি প্রস্তাব দেরি করে তারা ঠিক মতো পড়তে পারে জামাত গুলো তো সাধারণত প্রস্তাব টাইমে শুরু করা এসব করে দেওয়া যায় এর দেরি করে দুনিয়ার কারণে দশ কারণে এদের চাহিদা পরে মকরু হয়ে এই গেল ফজরের চাহিদা এখানে তারা অন্য কথা বলে রাখছে তো অন্য কথা আমার যিনি সাহেব ছিলেন তিনি উপস্থিত ছিলেন তিনি আমার একটা কথা বলতেন তোমরা যখন সফল কথা তো বিমানবন্দরে বা ধরনের যেরকম চাইবা এতটুক সময় হাতে নিয়ে নেবা হ্যাঁ। আল্লাহ না করুক যদি ওখানে যে ধরা পড়ে একটা জরুরি জিনিস আনা হয়নি এখানে ঘুরতে লাগবে আরো সামনে লাগবে ওটাই বলে কি করা হয় আনা হয় আবার বাড়িতে আইনে তুমি ওটা ধরতে পারো বিমান হোক রেল হোক এই সময় হাতে রেখে তুমি পোষ করবে নষ্ট হয়ে থেকে আমি এই কথাটা ওই জায়গার থেকে আমি এই কথাটা আর একবার পর টাইম হাতে রাখতে হবে তো তোমার আরেকবার বাড়িতে আসার টাইম হাতে রাখতে হবে যদিও এখানে দেখো পাসপোর্টে আরো নাই ওটা বেশি গুরুত্ব দিতে যে এমন হেফাজত করে আসছে ব্যাগেই নেওয়া হয় বেশি গুরুত্ব দিতে যে এই হালাত এটা আপনাদের শোনাই দিলাম আমার বীর মুর্শিদ উনি আখরাতের মশলা দিয়ে দুনিয়া হাল করেছে আখরাতের মস্তা দিয়ে কি করছে দুনিয়া হল করে ওনারে হল যে মানবে তারা কোনো প্রেশারই হবে এই গেল ফজর রক্ত বেলা ওঠা আধা ঘর তাকে শুরু করতে দুই নম্বর আছে জহরের রক্ত এখানে নদী আলার সালামের তরিকা ছিল শীতকালে হওয়া লক্ষ্য পড়ে শীতকালে নবী আলাইসালাম আউ্বাল অক্ষে জোয়ারে নেওয়ার পর আর গরমকালে দেরিতে পড়ে কারণ প্রচন্ড গরমের মধ্যে মানুষের খুচু খুচু হয় একাগ্রতা হয় না এই জন্য গরমের এই তাপত কমে গেলে তখন তিনি পড়তেন উন্মুক্ত করতে পারবেন জোহরের ব্যাপারে এক শীতকালে আওয়াল হচ্ছে আর গরমকালে বেড়ে জোহরের ব্যাপারে তিনটা বলেছেন এটা এখন এই উন্মতের মধ্যে আমল নেই বললে চলে উন্মতের মধ্যে জোহরের রক্তের ব্যাপারে আমল নেই কোথাও আকাশ কোথাও তা দূরবীন দিয়ে দেখতে হবে দেখা যাবে কারণ শীতকালে জোহরের টাইম হয় বারোটার দিকে বাংলা দিতে হবে আর আদান দেওয়ার পর ঠিক বলেছেন মানুষ যাতে উজু শ্রদ্ধা করে হ্যাঁ করতে পারে একটু বিরতি হবে উজু শ্রদ্ধা করে নামাজ পড়তে পারে আজানের পরে একটু বিরতি হবে একজন বিরতি দিলে আধা ঘন্টা দিলাম উজু শ্রদ্ধা থাকতে সাড়ে বারোটা নামাজ পড়তে হবে শীতকালে নামাজ পড়তে হবে সাড়ে বারোটা কোথাও নামাজ জানা হবে এক বক্তা শরীফে সেখানে অক্ষর সাথে সাথে তারা তো সাড়ে বারোটা বারোটা অর্থ হলো বারোটা আজান দেবে দিয়ে হলে নামাজ পড়বে তারা ওই হাতে দেবে আমল করে না লোকজনকে উজ্জ্বল চিন্তা করার টাইম দাও ওটাতে নেই তারা বারোটার অর্থ আদান দিল ইমামত দিল এলো মক্কাবাদী ওরা আমার বেশি আগে আর আমরা চিন্তায় দেব আসল যেটা এটা শিখাও নেই এটা অবলম্ব করতে পারবে আমার আদানের পরে উদ্বস্ততার টাইম দিতে পারবে দুটো তাহলে অন্তত সাড়ে বারোটা করতে হবে নেই এ আমল নেই আবার গরমের দিন বুঝছেন প্রচন্ড গরম যখন নাকি ঢাকা পাবে একটু স্বস্তি আসবে তখন জ্বরের দাঁড়াব তখন জ্বরের দাঁড় করতে গেলে প্রচন্ড গরমের দিন তাহলে আপনাকে আনুমানিক তিন দিক দিন ঘর করতে হবে পাঁচটা ছ পাঁচটা আসো আপনার জ্বরের অক্ষর উচিত মোস্তাহাব অক্ষর তিন চার ঘর কোন জায়গায় আবার পীরের দরবারে দেখছি ওখানে তিন চার হাত তারপরে দেখেছি জবন ওখানে দেখছি বাংলা থেকে একটা জায়গায় দেখছি আমি এটা রাজশাহীতে নওগা আছে নওগার মধ্যে একটা থানা আছে এর নাম হলো পুরসা মানে সাত হাত দ্বারা ওই এলাকা পুড়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে মানে তো দ্বারা ওই এলাকা কি হয়ে পরিপূর্ণ হয়ে এক একজনের এক হাজার বিঘা জমি তিন হাজার বিঘা জমি এই হালাত ওখানে আপনার দুঃখিত ওখানে কয়েকবার আমার বয়ান ওইখানে দেখছি আমি এবং জোরের নামাজ একটু ঠান্ডা হওয়ার পর আমার এলেনে এই তিন জায়গা বাংলাদেশের মধ্যে পুলসা পোলসা বলে আমার পীরের দরবারে সাহারানপুর সাহারানপুর সেখানে তো যাই হোক এই জোরের টাইম আমরা যেটা করি কয়েকটা দেখতাম কয়েকটা দেখতাম তার শীতকালটা মতো পড়ে না গরমকালের মতো পড়ে না কোনটার মধ্যে পড়ে না এই গেল আসরের নামাজের ব্যাপারে তিনি একটু দেরি দূর করতে পারেন কারণ আসরের নামাজের পরে নকল পড়া যায় আসরের নামাজের পরে নকল পড়া নিষেধ যখন নামাজ পড়ে ভাববেন আর আপনি নকল করতে পারবেন না এই জন্য লোকজনকে নকল করার সুযোগ অব্যাহত রাখার জন্য আসরটা একটু দেরি করতে বলা হয় কারণ বর্তমান সিজনে আনুমানিক পনে পাঁচটা কি পাঁচটার দিকে অর্থ হয় পনে পাঁচটার দিকে আসরের টাইম হয় তো আপনি যদি সাড়ে পাঁচটার দিক পড়েন সাড়ে পাঁচটা বা পরে ছয়টা পরে তাহলে উৎসাহ বর্তমান সাড়ে পাঁচটা বা পরে ছয়টায় বর্তমান দিতে সবসময় থাকে না তাহলে শরীয়ত অনুযায়ী উৎসাহ ভক্ত হয় আবার হচ্ছে সে আসরটা আওয়ালত করা হয় তাহলে অর্থ সাথে সাথে আদান দেয় আদান দেওয়ার পরে উদ্যোগ জন্য পনেরো সময় বেশি দেয় আসলে বেশি টাইম দেয় সময় দেয় দাবার তারা এটা পড়া বলা যায় না হুজুরে বারো মাস আসরকে বিলম্ব করতে বলছে বুঝতে হবে এটা হয় মার্গিরের ব্যাপারে তিনি বলেছেন বেলা ডোবার সাথে সাথে আর দেরি করে বেলা ডোবা যখন নিশ্চিত হয়ে গেল তো নাগরিক পড়ে না এটা নাগরিকের হাত এমনি অর্থ থাকবে কিন্তু সোয়া এক ঘন্টা সোয়া এক ঘন্টা নাগরিকের টাইম আমাদের দেশের লোকেরা কোনো মিনিট চলে গেল একটু অন্ধকার হয়ে গেছে তা আস্তে আস্তে অক্ত নেই অক্ত ধরলে এসে সাথে কাজা পড়ে গেছে তাহলে এক ঘন্টা অফতর আরে বেকুব মানুষ সে মশলা না জানার কারণে তার কাজায় জল হয়ে গেছে পরে পড়ে গেছে কোথায় কাজা হয়েছে মাগরীবের টাইম সোয়া এক ঘন্টা পশ্চিম আকাশটা লাল থাকে এই লাল খতম হওয়ার পরে সাদা হয় এই সাদা খতম হওয়ার পরে কালো হয় এই কালো থেকে হিসাব ঢুকবে আর কালো আগ পর্যন্ত পাবলিক অর্থাৎ পুরো লাল লালের পরে কি হবে সাদা পুরা সাদা কি হ্যাঁ? লাল সাদা দুটা নাগরিক হজরের কিন্তু এই কথা হজরের এই কথা হজর যখন হয় পয়লা সাদা থাকে তারপরে কি হয় লাল <coughs> ফজর রক্তের মধ্যে সাদা লাল দুটা ফজরের মধ্যে দাঁড়ে মাঝখানটা কালো পুরা রাস্তাটা কালো বলে খাওয়া চলায় কালো দুই মাথায় সাদা সাদার পরে লাল ফজরের দিকে লাল সাদা দুটো ফজরে দেখেন আর মাগরীবের দিকে লাল সাদা দৌড়ে থাকে ছয় এক ঘন্টা লাগে এই ছয় এক ঘন্টা পড়লে কাজা হবে না আদায় কিন্তু মুস্তাহাব অর্থ বেলা ডোবার পরে বিলম্ব না করা বেলা ডোবা যখন নিশ্চিত হলো আর বিলম্ব না করা কিন্তু আপনি গাড়ি ঘোড়াতে আসেন নামার জায়গা না আপনি আধা ঘন্টা পনেরো এক ঘন্টা পরে নামলেন তখন আপনি আদায় করতে পারেন তখন যেন কাজা পড়ার জন্য লেগেছে ভুল এই কারণে থাকে নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহাম একটু দেরি করতে বলছে ঈশান নামাজ একটু দেরি করে পড়া উৎসাহ ঈশান নামাজ একটু দেরি করে পড়া চারো মাধাবে চারো चारों এটা বুঝতে जब उत्साह सब ईशा कर दो तो सब काम करते रहे সারা খাই নামাজ পড়বে ওই নামাজের দ্বারা তার দূর অর্জন হবে জামাতের সাথে নামাজ পড়লো তার ভিতরে নূর তৈরি করে এই নূরটা তাকে সাহায্য করবে সাহায্যতে ওঠার জন্য এবং হজর জামাতে পড়াবে এই জন্য ঈশার পরে কোন গপগুজারি করা নিষেধ কোন গপগুজারি ঈশা পড়লেন এই জন্য ঈশাকে আল্লাহ রসুল সাল্লাহ দেরিতে পড়তে পারবেন হাতে যে পাওয়া যায় তিনি সাধারণত নয়টা থেকে দশটার মধ্যে পড়তেন আজকে শব্দ সুলুসুল লাইন রাত্রের এক তৃতীয়াংশ ঈশান নামাজ পড়তেন রাত্রের এক তৃতীয়াংশ যাওয়ার সময় এক তৃতীয়াংশ করা করাবার হ্যাঁ তো সাতটায় সন্ধ্যা হয় তো সাত আর চার গরমের জন্য হবে এগারোটা আর শীতের দিন ছয়টা সন্ধ্যা হয় তো তারও আগে ছয়টা দশ সেখানে হবে দশটার দিকে দশটার দিকে ঈশান না করতে আমি উন্নতি আমার উন্মতের জন্য যদি কঠিন মনে না করতাম আমার তো হোম যে তাখের এসা তাদেরকে ঈশান নামাজ সমস্ত লাইন পর্যন্ত রাস্তার এক তৃতীয়াংশ পর্যন্ত তৈরি করার জন্য নির্দেশ দিতাম অজিব করে দিতাম অজিব কিন্তু আমাদের কষ্ট হবে তাই বলে এত রাত ডাকতে এত রাত ডাকতে আমাদের কষ্ট হবে এই জন্য তিনি কথাটা বলেন নাই আমরা ওই সময় এসা করতে বলতে কিন্তু লোকেরা দেয় দুটা তিনটে বলতে টেলিভিশনে দেখতে পারে এখন ডাকতে পারে এইটা আল্লাহ রসুল জানলে তাহলে অজিব করে গোনা করার জন্য দুটা পর্যন্ত থাকতে পারো ইবাদত করার জন্য দশটা পর্যন্ত পারবো না রোজক খরিদ করার জন্য তুমি এত উৎসাহী এত রাগ ডাকতেছ আল্লাহর জন্য দশটা পর্যন্ত যাবে আমাদের খাতির করে আমাদের র্যাড করে তিনি এই নয় থেকে দশটার মধ্যে হিসাব নামাজ পড়তেন এইটা হলো মুস্তাহাব টাইম এখন মিলে দেখেন দুনিয়াতে মুসলিম দুনিয়াতে যে টাইমে নামাজ পড়া হয়েছে কোনটা মুস্তাহ মুস্তাবাস্তের মধ্যে পড়ে আর কোনটা পড়ে আমি আবার সংক্ষেপে বলেছি ফজর করতে হবে বেলা ওঠা তিরিশ মিনিট আগে জহর শীতকালে সাড়ে বারোটার দিকে গরমের দিনে তিনটার দিকে গরমের দিনে তিনটার দিকে অথচ তোমার সবার ভোটের কাটা যদি একটু ঘুরে যায় লোকজন হয়ে আর তাই তুমি তো সেটা না হুজুর হয়েছে যাবে হুজুর তো জানেন যে তাই হয়নি এখন তাই হবে চিন্তা আর উনি ব্যস্ত হয়ে গেছে গায়েব হয়ে গেছে গায়ে দলিল কি তোমার হুজুরের কাছে দলিল আছে যার গরমের দিনে করতে বলছে আর সে টাইম হবে চিন্তায় আর আমার এই তাপ সৃষ্টি করতে তুমি যাই হোক তো গরমের দিনে সাড়ে বারোটায় এই শীতের দিনে সাড়ে বারোটায় গরমের দিনে চিন্তা ঈশার টাইম সকল মৌসুমে প্রস্তাব টাইম হলো বেলা তোমার পনে এক ঘন্টা আমরা এখন করতেছি ছয় ঘন্টা পনে এক ঘন্টা আগে হলো মুস্তাহাব টাইম মাদ্রিবের মুস্তাহাব টাইম তারবাস বেলা দুবার সাথে টাইম এক এখানে কোনো ব্যাখ্যা নেই হিসাব টাইম বারো মাস তুলনামূলক বিলম্ব করে পড়া কমপক্ষে নয় এই হল নবী সাল্লামের পাঁচ নামাজের টাইম এইটা হলো মুস্তাহাব টাইম ওই হাদিসে বলা হয়েছে যে তোমরা নামাজের যে মুস্তাহাব টাইম আছে এই মুস্তাহাব টাইম যখন আসবে আর দেরি হবে সাথে সাথে নামাজ পড়ে এই একটা দিক ওই হাদিসের এই একটা দিক দুই নম্বর নির্দেশ জানাজা যখন প্রস্তুত হয়ে যাবে জানাজা যখন প্রস্তুত হয়ে যাবে দেরি করবে দেরি করবে এই জন্য কোন জানাজা যদি বেলা ওটা সময় প্রস্তুত হয় তো ওই সময় যায় দুটো মকরু টাইম যদিও মকরু টাইম যেহেতু দাফন করা দাফন করতে দেরি করা হয়েছে এই জন্য বেলা ওঠার প্রস্তুত হলে বেলা ওঠার সময় দান কিন্তু তারা ঢিলামি করে আর আরো প্রস্তুত করা যায় তারা আস্তে আস্তে প্রস্তুত খাতির দমাই প্রস্তুত এই খাতির দমাই করতে করতে বেলা উঠে গেল তখন কিন্তু বেলা ওঠার করা যাবে কিন্তু খাবার খা তারা বিলম্ব করে দশ দেরি করতে হবে আরো বিশ মিনিট পনেরো মিনিট দেরি করতে হবে বেলা ওঠার পনেরো মিনিট পরে দেয় ওই জানাজা পড়া যাবে এই হাতিতে বলা হচ্ছে জানাজা রেডি হয়ে গেলে হাতি হয়ে গেলে দেরি করতে পারবে একটা লোকের এসেকাল হয়ে গেলে তখন টাকার ফলরে রাখা দিচ্ছে কোনো ফাটিয়ার উপর রাখতে হবে রেখেই তার বোতলের ব্যবস্থা করতে হয় একটু টাইম লাগে কারণ বোতলের খাটিয়া নিয়ে আসবে বড়ই পাতা বড়ই পাতার ব্যবস্থা করবে বোতল দিয়ে নেওয়ালা লোক তালাশ করবে এগুলোর জন্য তত আধা ঘন্টা তো লাগে সম্পদ এজন্য এখনো দেরি করা অবকাশ বস্তুতে খাটিয়ে আনবে বড়ই পাতা তালাশ করে আনবে বোতল দিয়ে নেওয়ালা আনবে এর টাইমটা ঠিক আছে এর জন্য আধা ঘন্টা বা পনেরো এক ঘন্টা টাইম দেওয়া হলো এইসব তৈরি হয়ে গেল সাথে সাথে গোসল গোসল দেওয়ার পরে সাথে সাথে কাপড়ের কাপড় পরে কাপড়ের কাপড় পরাই দিল এখন সাথে সাথে কোনো মাঠের মধ্যে নিয়ে যাওয়া যায় বিনা অপরতায় মসজিদে জানাজা পড়লে অবস্থা আদায় হয়ে যায় কিন্তু লোকেরা কোনো সব পায় না বিনা অপারগতায় যদি মসজিদে জানাজা করা হয় তাহলে জানাজার ফরজ আদায় হয়ে যায় কিন্তু জানাজা পড়লে এক উহুদ পাহাড় পরিমাণ সব পাওয়া যায় জানাজা পড়লে এক উহুদ পাহাড় পরিমাণ সব পাওয়া যায় আবার জানাজার সাথে যদি গরস্থানে যায় আর এক উহুদ পাহাড় পরিমাণ সব পাওয়া যায় অনেক লোক বোঝে না তারা দেখতেছে জানাজায় দিতে উনি নকল করছে আরে বাবা তোমার সারা জীবনের নকল এক পাল্লায় রাখো আর একটা জানাজা যার এক পাল্লায় রাখো সারা জীবনের নকল এক পাল্লায় রাখো আর একটা জানা আর এক পাল্লায় রাখো ওই জানাজাওয়ালা পাল্লা ভারী হয়ে গেল কারণ এটা তো ফরজ কোটি কোটি নকল মিলে একটা ফরজের সভা হতে পারে জন্য জানা থাকে জানা জানার যদি পাওয়া যায় সেটাকে সাংঘাতিক গরিবের পরে করতে হবে আল্লাহ বহুত বড় সুযোগ আমাকে দান করতেন লেখি আসতে এবং আপনি যদি অন্য ভাই জানা করার জন্য ব্যাকুল হন তো আপনার আমার যখন সকাল হবে তো আপনার আমার জানাজা পড়ার জন্য লোকেরাও কি হবে ব্যাকুল হবে আপনার আমার জানাজায় লোক বেশি হবে বেশি হবে তো দেখেন প্রথমে আধা ঘন্টা পরে এক ঘন্টা দেরি হইতে পারে ওই যে ইটি যাদের চেহারা দেখতে হয় ওই ভাগে দেখে ওই ভাগে দেখে এরপরে গোসল শুরু হয়ে যাবে বরই পাতার পানি দিয়ে বরই পাতার পানি তো ঠিক না কারণ জান্নাতের এরিয়া শুরু হয়েছে বরই গাছ দিয়ে সিদ্ধাতুল মন্তা করেন না সিদ্ধাতুল মন্তা মানে প্রকাণ্ড বড়ই গাছ পাতায় পাতায় ফেলেছে ওইখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়েছে এই জন্য বাতলাও রাখা হয়েছে বড় পাতা দেওয়া পানি যাতে ওর গায়ের থেকে শরীর থেকে বড় পাতার ঘেরার ধরা আর মনকার লোকের জন্য সিগনাল হয়ে যায় আর বড় পাতার ঘেরান আসতেছে এ তো বড়ই গাছ এরিয়ার লোক জান্নাতের এরিয়ার লোক এর সাথে কোনো বেআনি করা যাবে খুব আদব কায়দার সাথে করতে হবে প্রশ্ন এইভাবে গোসল দিয়ে দিলে গোসল দেওয়ার পরে কাফল পরানো হবে কাফল পরানোর পরে কি হবে জানাজা কোন মাঠে নিয়ে জানাজা দিতে হবে আর মাঠই না থাকে অথবা মাঠ ছিল কিন্তু প্রবল বৃষ্টি হয়েছে তখন মসজিদে জানাজা দেওয়া যায় জানাজা বাইরে রাখে মাঠ নেই ধরে লাগে অথবা মাঠ আছে প্রবল বৃষ্টি এই দুই সুরাতে মসজিদে পড়া যায় এ না হলে মসজিদে পড়া মাত্র না জানাজা বা মসজিদে পড়া মাত্র না এইভাবে জানাজা হয়ে গেল জানাজা হয়ে পরে তাকে দ্রুত নিয়ে যেতে হবে গোরস্থানের গোরস্থানের ভিতরে নিয়ে হাতিতে আসবে ওই লাগবে সেও কিন্তু বলে পাবজিমুনি পাবজিমুনি আমাকে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও তারও খবর হয়ে গেছে তো ওখানে তার জান্নাতের বিছানা আছে ফেরেস্তাও তাকে খবর ওখানে জান্নাতের নিয়ামত এসে গেছে সব কিছু এসে গেছে ওই খবর দিচ্ছে হ্যাঁ, ধর জানতে করলাম নিয়ে যারা দেখেছে তাদের আস্তে আস্তে চলে খাতির দেওয়ায় যে জানাজা মুর্দারা বরদাস্ত করে মুর্দা এটা বরদাস করে না হাতির কাছে মুর্দা বলে কবদিমনি কবদিমনি আসলি আমার গাড়ি জলদি চলো ওটাই বসে আর আচ্ছা, বৎকার হয় তাহলে নিষেধ করে বলে আই না তাদের হাবু নাবি আমাদের কোথায় নেই কোথায় নেই বৎকার হলে এই কথা বলে সে দেখতে পায় তার কবরে কিরকম আগুন চলছে কিরকম সাপ হচ্ছে যাই হোক আমরা ধরে দিব তার ইমান আছে তার কবর জান্নাতের টুকরো জান্নাতের বাগান তাকে যত তাড়াতাড়ি পারা যায় তার জান্নাতের বাগানে পৌঁছে দাও জান্নাতের বাগানে পৌঁছে দাও আপনি আমি আটকায় রাখলাম অমুক থাকবে তমুক থাকবে বড় ছেলে আছে বড় মেয়ে আছে দিনাজপুর থেকে রংপুর থেকে চট্টগ্রাম থেকে সব বাজায় একখান একখানে নিয়ে যায় এক দেশের থেকে আর নিয়ে যায় সব যায় বিমানে করে কফিনি করে নিয়ে আসছে সব যায় একদম হারানোর কাছে আর ওই টাকা দিয়ে ওই মাইয়েটের জন্য একটা মস্তক করে দিই তার মাদ্রাসা করে দিই মাইয়েটের জন্য কেমন পর্যন্ত সরকার গাড়িও হবে এই পয়সাটা অপচয় করলো আল্লাহকে নারাজ করলো আল্লাহকে নারাজ করে ওই মালিককে কি উপকার কর আমরা মানুষকে রাজি করার জন্য আল্লাহকে রাগান্বিত আমাদের সবার হয়ে মানুষের কাছে কি জবাবদিহি করবো তাই আমরা সব না জায়গ কাজ করবো তা আল্লাহর কাছে কি জবাবদিহি করবো এর কোনো খবর নেই সেটা কঠিন অনেক কঠিন সেটা ওতে খেয়াল করতে হবে তো এই হাতিতে বলা হয়েছে জানাজা যখন রেডি হয়ে গেল যেহেতু তাকে দ্রুত তার জান্নাতের ঘাটিতে পৌঁছাইতে হবে জানাজা করে যে দাফন করে দাও একদম টাইট কাছে একদম টাইট কাছে তার চেহারা তার দিনা কিবলা দিক থাকে জিনার মধ্যে কল্প আছে কল্পের মধ্যে ইমার আছে এই দিনা কিবলা দিক এইভাবে দাহন করছে সেই হাতির শেষ করা গেল না এই হাতিরটা আরো পয়েন্ট আছে আমি আজকে দুটা পয়েন্ট বললাম নামাজের মুস্তাব অর্থ এসে গেলে দেরি করা যায় জানাজা রেডি হয়ে গেলে দেরি করা যায় নেই আদিকে স্পষ্ট করা যায় দেরি করা যায় বাকি অংশ আল্লাহ তৌফিক দান করে সামনের সময় ব্যাখ্যা করা হবে এখন আপনাদের কাছে আমার আবেদন আমাদের এই মসজিদের কমিটি এবং সেক্রেটারি জানাইলেন যে ফান্ড আসতে তারা বলে ওনাদের কাজ বন্ধ আছে আপনার অনেকে লেখাই দিচ্ছিলেন অনেকে মোটামুটি অঙ্ক লেখাই দিচ্ছিলেন কিন্তু ওনাদের কাছে এই ফান্ডটা সামান্য কিছু আসছে এই ফান্ড না আসাতে ওনারা ফলোয়ারের কাজ বন্ধ রাখছে করতে পারতেছেন না তো আপনারা মেহরবানি করে একটু দ্রুত সময়ের ভিতরে যদি পৌঁছায় দেন তাহলে কাজটা তাড়াতাড়ি করা যায় আল্লাহ না করুক বৃষ্টি শুরু হয়ে গেলে এখানে আমাদের চিন্তা লাগে তো তার আগেই যাতে নিষ্ঠা হয়ে যায় এখানে আপনাদের কাছে বিশেষ ধর্ম করা হয়েছে তো দ্রুত কোনো কোনো ভাই কোনো অঙ্ক লাগাই দিচ্ছিলেন ওটাও পৌঁছে নাই এই জন্য একটু আপনারা মেহরবানি করে আল্লাহর ঘরের দিকে আল্লাহর ঘর কি আপনার ঘর আপনি এখানে আল্লাহর ঘরে দিবেন আল্লাহ আপনার জন্য জানলাতে স্পেশাল ঘর তৈরি করবেন দিবেন আল্লাহর ঘরে তৈরি হবে আপনার ঘর যে নিজে ঘর তৈরি করতে আমাদের খুব বেশি আগ্রহ থাকা আল্লাহ আমাদের তৌফিক দান আমি আলহামদুলিল্লাহ